বন্ধু কেন কর তুমি এত আশা বন্ধু কেন কর তুমি এত আশা বন্ধু কেন কর তুমি এত আশা অতি আশা করে ছাড়ে তোমাকে নিরাশা বন্ধু কেন কর তুমি এত আশা বন্ধু কেন কর তুমি এত আশা অতি আশা করে ছাড়ে তোমাকে নিরাশা বন্ধু কেন কর তুমি এত আশা বন্ধু কেন কর তুমি এত আশা থাকার জায়গা একটু হলে হয়ে কি যেত না দশতলাতে থাকছে কেন করু এত ভাবনা থাকার জায়গা একটু হলে হয়ে কি যেত না দশতলাতে থাকছে কেন করু এত ভাবনা বিলাসিতা করার জন্য জায়গা যে দুনিয়া না বন্ধু কেন কর তুমি এত আশা বন্ধু কেন কর তুমি এত আশা অতি আশা করে ছাড়ে তোমাকে নিরাশা বন্ধু কেন কর তুমি এত আশা বন্ধু কেন কর তুমি এত আশা টাকা করি গহনা গাটি সঙ্গে কিছুই চাবে না আমল নামা ছাড়া কিছুই সঙ্গী সাথী হবে না টাকা করি গহনা গাটি সঙ্গে কিছুই চাবে না আমল নামা ছাড়া কিছুই সঙ্গী সাথী হবে না সময় থাকতে পাকা পোক্ত কর রে আমল নামা বন্ধু কেন কর তুমি এত আশা বন্ধু কেন কর তুমি এত আশা দাদায় গেল বাবায় গেল কেউ তো ফিরে এলো না তোমাকেও যে যেতে হবে সে কথাটাও ভুলো না দাদায় গেল বাবায় গেল কেউ তো ফিরে এলো না তোমাকেও যে যেতে হবে সে কথাটাও ভুলো না তো চোখ থেকে মুক্তি পেতে কর তুমি সাধনা বন্ধু কেন কর তুমি এত আশা বন্ধু কেন কর তুমি এত আশা অতি আশা করে ছাড়ে তোমাকে নিরাশা বন্ধু কেন কর তুমি এত আশা বন্ধু কেন কর তুমি এত আশা অতি আশা করে ছাড়ে তোমাকে নিরাশা বন্ধু কেন কর তুমি এত আশা বন্ধু কেন কর তুমি এত আশা বন্ধু কেন কর তুমি এত আশা বন্ধু কেন কর তুমি এত আশা বন্ধু কেন কর কেন আশা